আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা যে মাসটির মধ্যে উপস্থিত আছি এই মাসটির নাম হলো এই মাসের নাম কি রমাদান কোরআনে কারিমে আল্লাহ সুবান তালা আর কোনো মাসের নাম উল্লেখ করেন নাই কোনো মাসের নাম বলেন নাই একটি মাত্র মাসের নাম আল্লাহ সুবান তালা কোরআনে কারিমে স্পষ্ট করে উল্লেখ করেছেন সেই মাসটি হল শাহরু রমাদান কোরআনে কারিমে সৌরা আল বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবান তালা এই রমাদান মাসের নামটি উল্লেখ করেছেন শাহরু রমাদান আল্লাদি হিল কোরআন হুদাল্লিনা হুদা এখানে আল্লাহ সুবানতালা রমাদান মাসটির নাম বিশেষ করে উল্লেখ করেছেন তাহলে বোঝা যায় যে রমাদান মাসটি আল্লাহ সুবানতালার নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবারকময় ফজিলতময় একটি মাস এজন্য আল্লাহ সুবানতালা এই মাসটির নাম বিশেষ করে কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন সুহান আল্লাহ এই মাসটি রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রেখেছেন একটা দুইটা নয় অসংখ্য নিয়ামতের সমাহার এই সাহারা রমাদান তবে তার মধ্যে এক নম্বর নিয়ামত যেটি সেটি হলো এক নম্বর নিয়ামত কোনটি বলেন তো দেখি কোরআন নাজিল এনজালুল কোরআন আল্লাহ সুবাহতালা আমাদের জন্য মুসলিম ওম্মার জন্য দুনিয়াবাসীর জন্য সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছেন সেটি হল কোরআনে কারিম নাজিল করেছেন আল্লাহ পাক এই রমাদান মাসে এজন্য এই রমাদান মাসটি আল্লাহ পাকের নিকট এত বরকতময় এত ফজিলতময় এত গ্রহণযোগ্য মূল কারণ যেটি সেটি হলো কোরআনে কারিম নাজিল হওয়া কোরআনে কারিম এমন একটি কিতাব এই কিতাবের সাথে যেই জিনিস সম্পৃক্ত হবে যে ব্যক্তি সম্পৃক্ত হবে যে সময় সম্পৃক্ত হবে সেই ব্যক্তি সেই সময় সেই স্থান মূল্যবান হয়ে যাবে সোহান আল্লাহ এটি কোরআনে কারিমের একটি বিশেষ বৈশিষ্ট্য যে কোরআনে কারিমের সাথে যে লাগে সে সম্মানিত হয়ে যায় কারণ কি কারণটা বলেন তো দেখি কারণ হইল কোরআনে কারিম কালামুল্লাহ কোরআনে কারিম কালামুল্লাহ কোরআনে কারিমের সংজ্ঞা নিয়ে কিন্তু একতালাপ আছে আহলুসন্না ওয়াল জামাতের মতে কোরআন একাডেমির সংজ্ঞা একটা আর মোতাজিলাদের মতে তারপরে রাফেজিদের মতে অন্যান্য আকিদা পন্থী মানুষের কাছে কোরআনের সংজ্ঞা ভিন্ন রকম আহলুসন্না ওয়াল জামাতের নিকটে কোরআন একাডেমির সংজ্ঞা হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ আল মোনাসাল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াল মাকতুবু ফিল মাসাহেফ ওয়াল মানকুল আনহু নাকলান মোতাওয়াতেরান বেলা শোভাতে এটা হলো ওয়াল কোরআনে কারিমের সংজ্ঞা তো এখানে প্রথমে যে কথাটি বলা হয়েছে আল কোরআন কোরআন কালাম কালাম মানে কথা তো আল্লাহ সুবান হলেন আজিজ আল্লাহ পাক হলেন মহা সম্মানিত মহান ইজ্জতের মালিক সমস্ত ইজ্জতের সম্মানের মালিককে আল্লাহ কলিল্লাহুম্মা মালিকাল মুলকে যে তুতিল মুলকা মান্তাসা ওয়া তানজিউল মুলকা মিম্মান্তাসা ওয়া তুইজ্জু মান্তাসা ওয়া তুযিল্লু মান্তাসা সমস্ত ইজ্জতের মালিক সম্মানের মালিক ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে যিনি সমস্ত ইজ্জতের মালিক তার কথাগুলো ইজ্জতওয়ালা তার কথাগুলো ইজ্জত সম্পন্ন সুতরাং ব্যক্তি থেকে যেমন কথা আলাদা করা যায় না আল্লাহ সুবান থেকে আল্লাহ সুবান কথাকেও আলাদা করা যায় না এই জন্য আল্লাহ সুবান যেমন আজিজ আল্লাহ সুবান যেমন ইজ্জতের মালিক ঠিক আল্লাহ পাকের কালাম আল্লাহর কথাও এরকম ইজ্জতের মালিক ইজ্জতওয়ালা এজন্য এই কোরআনে কারিম যেখানে যাবে যার সাথে লাগবে যে সময়ের সাথে সম্পৃক্ত হবে যে স্থানের সাথে সম্পৃক্ত হবে সেটাই ইজ্জতওয়ালা হয়ে যাবে এই কোরআনে কারিম সর্বপ্রথম আল্লাহ সুবানতলা কোথায় লিখেছিলেন জি লাহে মাহফুজ বালহুয়া কোরআন মাজিদুন ফি লাউহে মাহফুজ আল্লাহ সর্বপ্রথম কোরআনে কারিমকে সংরক্ষণ করেছেন একটি পলকের মধ্যে সেই ফলকটির নাম হল লাউহে মাহফুজ সংরক্ষিত একটি পলক এটি সংরক্ষিত মানে এটি আল্লাহ সুবানতালার আরশে আজিমের পাশে ঝুলন্ত অবস্থায় আছে এখানে কোনো মানুষও যেতে পারে না কোনো জিনও যেতে পারে না কোনো ফেরস্তাও যেতে পারে না কেউ যাওয়ার কোনো উপায় নেই তাহলে এই জায়গাটা মাহফুজ একেবারে সংরক্ষিত একটি জায়গা দেখেন এই লাহে মাহফুজের মধ্যে কোরআনে কারিমকে আল্লাহ সুবান লেখার কারণে এই কোরআনে কারিম লিখিত সেই সংরক্ষিত পলকটিকে আল্লাপাক এত মর্যাদা দিয়েছেন যে সেটি আল্লাহর আরশের ডান পাশে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুহান আল্লাহ তাহলে এই পলকটি এত দামি হওয়ার পিছনে মূল কারণ কি কোরআন কোরআন লেখা হয়েছে এই জন্য কোরআনে কারিমকে আল্লাপাক ওই মূল কফি থেকে মূল জায়গা থেকে একটি কফি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করছেন এই জন্য আল্লাহাক বলছেন ইন্না আনসাল্লাহ ফি লাইলাতুল কদর আবার সুরা দোকানের মধ্যে বলছেন ইন্না আনসাল্লাহ ফি লাইলাতি মোবারকা একটি মোবারকময় একটি মহামহিমান্বিত সম্মানিত রাত্রে আল্লাপাক কোরআন নাজিল করছেন সেটা লাইলাতুল কদরে নাজিল করছেন লাইলাতুল কদরে কোরআনটাকে একটা কফি লাউহে মাহফুজ থেকে কোথায় নিয়ে আসছেন জি প্রথম আকাশে প্রথম আকাশে আসছে লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আকাশে এনে যেই জায়গায় এই কোরআনের কপিটা রাখা হয়েছে এই জায়গাটার নাম বাইতুল ইজ্জত এই জায়গাটার নাম বাইতুল ইজ্জত এটা আল্লাহর গড় বাইতুল্লাহ বরাবর প্রথম আসমানে আমরা পৃথিবীতে যে বায়তুল্লাহটা দেখি এই বরাবর তিনটা ঘর আছে জমিনে হইল জমিনবাসীর জন্য মসজিদে হারাম যেটা আমরা দেখি বায়তুল্লাহ আর প্রথম আকাশে হইল বাইতুল ইজ্জত আর সপ্তম আকাশের উপরে হইল বাইতুল মামুর বাইতুল মামুরে তাওয়াপ করে ফেরেশতারা বাইতুল ইজ্জতে তাওয়াপ করে ফেরেশতারা আর বাইতুল্লাহ নিচে যেটা আছে এটাতে তাওয়াপ করে আমরা মানুষ আর জিন ফেরস্তাও তাওয়াপ করেন তবে মানুষ এবং জিনেরাই মূলত এখানে তাওয়াপ করেন তাহলে এই বাইতুল ইজ্জত এখানে কিন্তু কোনো গড় ছিল না কিছুই ছিল না কোরআনে কারিমের একটা কফি আসার কারণে এই গড়টার নাম হয়ে গেছে বাইতুল ইজ্জত ইজ্জতের গড় সম্মানের গড় তো এটা এত ইজ্জত কেমনে হইল কোরআনে কারিমের কারণে মূল কারণ কোরআনে কারিম আচ্ছা কোরআনে কারিমটি নাজিল শুরু হয়েছে এই রমাদান মাসে আল্লাহাক কোরআন কারিম নাজিল করা শুরু করছেন রমাদান মাসে রমাদান মাসে নাজিল হওয়ার কারণে বাকি এগারোটি মাসের থেকে কোরআনে রমাদান মাসের দাম বেড়ে গেছে সোহান আল্লাহ অন্যান্য নবীর উম্মদদেরকে আল্লাহ পাক শুধু রমাদান সিয়াম দিছেন কিন্তু রমাদান মাস দেন নাই আল্লাহ পাক আমাদেরকে সিয়ামও দিছেন রমাদান মাসও দিচ্ছেন অর্থাৎ এই মাসের সিয়ামটা যেমন ফজিলতময় শুধু রমাদান মাসটাও একটা ফজিলতময় রমাদান মাসের একটা ফজিলত সিয়ামের একটা ফজিলত অন্য মতকে আল্লাহ সিয়ামের ফজিলত দিচ্ছেন কিন্তু রমাদান মাসের ফজিলত দেন নাই তাহলে রমাদান মাসটার দাম বেড়ে গেছে মর্যাদা বেড়ে গেছে কিসের কারণে কোরআন নাজিলের কারণে কোরআনের কারণে আচ্ছা যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি হলো লাইলাতুল কদর সেই রাত্রিকে আল্লাহাক বলতেছেন লাইলাতুল কাদরে মিন আল পেশাহার একটি রাত্রি হাজার মাসের চাইতে বিশাল ফজিলতময় হয়ে গেছে কারণটা কি রাতের কোরআন নাজিল ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই জন্য এই রাতটা এত মহিমান্বিত হয়ে গেছে বরকতময় হয়ে গেছে আচ্ছা এই কোরআনে কারিমটা নাজিল যেদিন একটা আয়াত নাজেল হয়েছে আরাফাতের ময়দানে কোরআনে কারিমের একটি আয়াত আরাফাতের ময়দানে দশম হিজড়ির নয় জিলহজ তারিখ একটা আয়াত নাজেল হয়েছে বলতে পারবেন সেটা কোন আয়াত দশম হিজড়ির নয় জিলহজ তারিখে নবী সালামের বিদায় হজের মধ্যে আরাফাতের ময়দানে আয়াতটা নাজিল হয়েছে জি সুরাল মায়দা তিন নম্বর আয়াত আল ইয়া আকমাল তোলাকুম দিন আকুম এই পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন এই পরিপূর্ণতার ঘোষণাটা যে ময়দানে আসছে কোরআনে কেরমের এই আয়াতটা যে ময়দানে আসছে সেই ময়দানের দোয়াটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে সোহার আল্লাহ আর আবার ময়দানের দোয়াকে নবী বলছেন খাইরুদ দোয়ায় দোয়া ও আরাফা দুনিয়ার যত দোয়া আছে তোর মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া তাহলে আরাফার ময়দানের এত মর্যাদা কিসের কারণে কোরআন সেখানে পরিপূর্ণতা লাভ করছে দিন পরিপূর্ণতা লাভ করছে এই জন্য আরাফার ময়দানের মর্যাদা এত বেশি হয়ে গেছে অর্থাৎ দিনে নাজিল হওয়ার কারণে দিন মর্যাদাপূর্ণ হয়েছে রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ হয়েছে কথাটা বুঝতে পারছেন রাতের ক্ষেত্রে লাইলাতুল কদর সবচেয়ে বেশি মর্যাদাবান আর দিনের ক্ষেত্রে আরাফার দিনটা সবচেয়ে বেশি মর্যাদাবান আবার কেউ কেউ ইয়ামান নাহারের কথা বলছেন কোরবানির দিনের কথা বলছেন তো এই কোরআনে কারিম নাজল হয়েছে দুইটা নগরীতে এক নগরীর নাম হলো মক্কা আল মোকাররামা আর এক নগরীর নাম হলো মদিনা মোনাব্বারা মাক্কা মকার মোকাররামা মাদিনা মোনাব্বারা দেখেন এই দুইটা নগরীতে কোরআন নাজিলের কারণে মাক্কা ছিল একসময় বাক্কা কোরআন নাজিলের কারণে মাক্কা হয়ে গেছে মাক্কা হয়ে গেছে মাক্কা না খালি মাক্কা মোকাররামা হয়ে গেছে মোকাররামা মানে সম্মানিত নগরী যে নগরীর কসম আল্লাহ কোরআনে বলছেন বালাদিল আমিন এই বালাদে আমিন এই নিরাপত্তার নগরী মক্কা মোকাররামার কসম এই মক্কা মোকাররামার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে কারণ কি কোরআন এখানে কোরআন নাজিল হয়েছে মাক্কা মাকার মদিনা মোনাব্বরার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে মদিনার নাম ছিল আগে কি ইয়াসরিফ ইয়াসরিফের কোনো দামও ছিল না ইয়াসরিফ ছিল ওই অঞ্চলের মধ্যে আরবের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ এলাকা খারাপ এলাকা মানে বিপদ আপদের রোগের এলাকা এই এলাকা খালি রোগ হইতো অসুখ বিসুখ হইতো যেমন আমাদের দেশে মানুষ সহজে পাহাড়ি এলাকায় যায় না রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কয় এইসব এলাকায় ম্যালেরিয়া হয় বিভিন্ন রোগ হয় ওই আমলে কেউ ইয়াসরেফ যাইতো না যে ইয়াসরেফ খালি জ্বর হয় রোগ ব্যাধি হয় এবং নবী সালাম সাহাবাইকেরাম হিজরত করে যাওয়ার পরে সবার জ্বর হয়েছে কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন এই ইয়াসরেফ যাওয়ার পরে সেই ইয়াসরেফ হয়ে গেছে কি মাদিনা মোনাব্বারা সোহান আল্লাহ যে মদিনা মোনাব্বারার জন্য নবী দোয়া করছেন যে আল্লাহ মদিনাকে আমাদের কাছে মদিনার প্রতি এমন মহব্বত তৈরি করে দাও আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনা কাহব্বে মাক্কাতা আও আসাদ্দা হে আল্লাহ মদিনার মহব্বত এত বেশি তৈরি করে দাও আমাদের মধ্যে মক্কাকে যেরকম আমরা মহব্বত করি বরং তার থেকে আরো বেশি সোহান আল্লাহ তাহলে মদিনা এত মর্যাদাবান কেন কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের কারণে মদিনা নগরীতে এই ইয়াসরেবে কোরআন নাজিল হয়েছে কোরআনই মদিনার চেহারা পাল্টাই দিছে এরপরে দেখেন কোরআন নাজিল হয়েছে নবিস ইসলামের স্ত্রীদের গুলায় স্ত্রীদের গড়গুলা ছোট্ট ছোট্ট গড় যে ঘরগুলার ছাউনি ছিল কিসের খেজুর পাতা মদিনার যে মসজিদ নবীর পাশে জাদুঘর আছে এই পাশে মিউজিয়াম দেখছেন না কেবলার ডান পাশে মিউজিয়াম আছে ওই মিউজিয়ামে ঢুকে দেখবেন যে ওই হুজরাগুলা কেমন ছিল হুজরার একটা নমুনা সেখানে দেওয়া আছে এইগুলা না সাবা মাসা না এই মসজিদ নবীর ছত্তরেই পাশে একটা মিউজিয়াম আছে এই মিউজিয়ামের ভিতরে দেখবেন যে ছোট ছোট হুজরাগুলার একটা নকশা মানে নবিসামের যুগের মসজিদ নবী এই এলাকাটা কেমন ছিল তো যেখানে নবিসামের কবর এটা ছিল আদি আল্লাহ হুজরা এর সাথে উম্মে সালামা রাদিল্লাহতালার হুজরা এই পাশে ফাতেমা রাদিল্লাহতালার হুজরা এইভাবে সব স্ত্রীদের হুজরা গুলো এখানে পর্যায়ক্রমে এখানে দেওয়া হয়েছে পরবর্তীতে এই হুজরা গুলো এখন মসজিদ নবীর ভিতরে চলে গেছে তো এই হুজরাগুলো আমরা ছোট ছোট হুজরা এগুলা ছাউনি ছিল খেজুরের পাতা কোনো মূল্যবান জিনিস দিয়ে ছাউনি ছিল না এটার গাঁথনি ছিল আপনার হোগলা পাতা তারপরে কিছু পাথর কিছু মাটি মাটি পাথর বিভিন্ন জিনিস দিয়ে এটার গুদাম বানানো হয়েছে ওয়াল দেওয়া হয়েছে সেই রকম ঘর এটার বিছানা ছিল কিরকম হুজরাগুলার আল্লাহ আকবর আশারাদি আল্লাহ তালা নবিসামের এন্তকালের পরে নবিসামের বিছানা বের করে সাহাবাইকেরামকে দেখাইছেন এই দেখো তোমাদের নবীর বিছানা তোমাদের নবী এই বিছানায় শুইতেন যে বিছানায় শুইলে ঘর থেকে বের হইলে পিঠের মধ্যে দাগ লেগে থাকত বিছানাটা এমন ছিল যে বিছানায় কেউ শুইলে আপনার পিঠের মধ্যে দাগ পড়ে যেত এরকম বিছানা ছিল নবী সালামের যে বালিশগুলো এত শক্ত ছিল যে এই বালিশগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আরাম করে শোয়া যায় না এই হুজরার বিছানাগুলা এরকম বালিশগুলা এরকম তারপরে ছাউনিগুলা এরকম কিন্তু এই হুজরা আল্লাহ সুবাহতালার কাছে এত মর্যাদাবান হয়ে গেছে আল্লাপা কোরআন একাডেমি একটা সৌরার নামে রেখেছেন সৌরা আল হুজরাত নবীর স্ত্রীদের এই হুজরাকে আল্লাহ এত সম্মানিত করছেন এই হুজরার নামে সুরার নামকরণ করছেন আবার আয়াতের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন যারা আপনাকে হুজরার পিছন থেকে ডাকাডাকি করে এরা কল আল্লাহ বলছে যে এদের আকল কম জ্ঞান কম এদের বিবেক কম এই জন্য আমার নবীকে ডাকাডাকি করে এই হুজরা এত সম্মানিত হলো কেন এই হুজরা সম্মানিত হওয়ার কারণ হলো কোরআন নাজিল এইভাবে দেখেন কোরআনে কারিমের সাথে যত জায়গা সম্পৃক্ত হয়েছে কোরআনে কারিমের সাথে যত স্থান যত সময় যত দিন যত রাত যত জায়গা যত ব্যক্তি জিবরিল সালাম ফেরস তাদের মধ্যে সাইয়েদুল মালাইকা সাইয়েদুল মালাইকা হয়েছে কেমনে কারণ জিবরিল আলহিসাম এমন ফেরস্তা যিনি কোরআন বহন করছেন হামেলুল কোরআন কোরআন বহনকারী ফেরস্তা তো কোরআন যেহেতু এত মর্যাদাবান কোরআন যিনি নিয়ে আসছেন উনিও মর্যাদাবান হয়ে গেছে সুহান আল্লাহ তারপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাম সাইয়েদুল মুরসালিন সমস্ত নবীদের মধ্যে সারা সাইয়েদ তাহলে নবী সালাম সাইয়েদ হলেন কেন কারণ নবী সালামের উপরে কোরআন নাজিল হয়েছে যে কিতাবটা নাজিল হয়েছে সেটা সাইয়দ সাইয়েদ যে প্রধান কিতাব আল্লাহর যেটা কালামুল্লাহ নাজিল হয়েছে এইটা যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীও হয়ে গেছেন সাইয়দুল মুরসালিন সোহার আল্লাহ যেই ব্যক্তি বলেন যেই স্থান বলেন যেই সময় বলেন যেটার সাথে কোরআনে কারিম সম্পৃক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সেই জায়গাটা উন্নত হয়ে গেছে মর্যাদাবান হয়ে গেছে আমার সম্মানিত ভাইয়েরা আমরা যে কথাটা বলতে চাচ্ছি এই কোরআনের সাথে আমরাও যদি লেগে যাই এই কোরআনের সাথে যদি আমরাও সম্পৃক্ত হয়ে যাই তা আমরাও হয়ে যাবে এরকম মূল্যবান সোহার আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মা মার খায় মারি খাওয়া জাতি পৃথিবীতে কয়টা একটা আর মার দেওয়া জাতি সবগুলা মুসলিম ছাড়া যত জাতি আছে পৃথিবীতে সবাই খালি মারে আর মার খায় খালি এক জাতি সেই জাতির নাম হইল মুসলিম অথচ আল্লাহ সুবান কোরআন একাডেমি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা কোনো মন মরা হইও না চিন্তা করিও না ফেরেসানি করিও না ওয়া আন্তমুল আলাওনা সারা দুনিয়ার নেতৃত্ব দিবে তোমরাই মিন যদি তোমরা মুমিন হও শর্তটা আল্লাপাক দিয়ে দিচ্ছেন ইনকুন মিন মুমিন হইতে হবে মুমিন হলে সারা দুনিয়ার নেতৃত্ব তোমরা দিবা কিন্তু আজকে আমরা সারা দুনিয়াতে মায়ের খাই নেতৃত্ব দূরে থাকুক স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নাই পৃথিবীতে খালি মায়ের খাই মায়ের খাই কেন আল্লামা ইকবাল কবিতার ভাষায় বলছেন ওহে জমানা মে মুআজ্জাজ মুসলমা হোকর اور تم خار ہوئے تارک قرآن ہو کر এক জমানায় সারা বিশ্ব মুসলমানেরা নেতৃত্ব দিছে অমর রাজি আল্লাহ তালানোর নাম শুনলে ফোরাত নদীর কুলে শিশুও কান্না বন্ধ করে দিত শিশু কানতেছে যদি বলে যে অমর আসতেছে শিশুর কান্না বন্ধ অমরের নাম শুনলে সারা দুনিয়া থরথর করে কাঁপছে আর আজকে তোমরা সারা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছ কারণ কি তার একে কোরআন হোক তোমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছ কারণ তোমাদের সম্মান মর্যাদা নেতৃত্বের মূল চাবিকাটি কোরআন তো যেটা মূল চাবিকাটি সেটার সাথে তোমাদের সম্পর্ক নাই তো তোমরা আর পৃথিবীর নেতৃত্ব দিবে কেমন তোমাদের মার খাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো তোমাদের কপালে আর কিছু নাই আজকে কোরআনকে মুসলিম এমন ভাবে ছেড়ে দিয়েছে যে আমরা কোরআন তো তেলাওয়াত করি না আর কেউ একটু তেলাওয়াত করলেও কোরআনকে বুঝার চেষ্টা করি না এমনকি নাউজুবিল্লা আজকে মুসলিমদের মধ্যে এই ফতোয়া আসে কোরআন পড়িয়েন না অনুবাদ পড়িয়েন না তাফসির পড়িয়েন না গুমরা হয়ে যেতে পারে নাউজুবিল্লা কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস আল্লাহ বলছেন সমগ্র মানবতার হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে আর মুসলমান বলে যে কোরআন বুঝলে কোরআন যদি আপনি তাপসির পড়েন অনুবাদ করেন আপনি গোমরা হয়ে যাবেন নওয়াজ এটা তো ইহুদিদের কথা কিন্তু সেই কথা আজকে মুসলমানের মুখ থেকে বাইর হয় বলে যে কোরআন পড়লে আপনি গোমরা হয়ে যাবেন নাহজুবিল্লা কোরআন নাজিল হলো হেদায়তের জন্য তারপরে কয় কি আপনি যে কোরআনের তাফসির পড়েন আপনার কাছে কয়টা এলেম আছে কোরআনের তাফসির করতে হলে এত এলেম লাগে চোদ্দটা এলেম লাগে কোরআনের তাফসির করতে হলে এলেম লাগে পড়তে হলে এলেম লাগে না কথাটা বুঝতে পারছেন কোরআনের তাফসির যিনি লিখবেন তার কাছে চোদ্দ রকমের এলেম লাগবে কিন্তু আমি আপনি যে পড়বো আমার কাছে এলেম এক রকমের এলেমও দরকার নাই উনি চোদ্দ রকমের এলেম দিয়ে লিখছেন আমাদের মতো যাদের এলেম নাই এদের জন্য লিখছেন উনি তাপসিরটা ওই চোদ্দ রকম এলেমওয়ালা লোকের জন্য লেখেন নাই তাপসির মানি হলো এটাকে সহজ করে আল্লাহর কথাটা বুঝাই দেওয়া তো উনি কাদেরকে বুঝানোর জন্য লিখছেন আমাদের মতো আমজনতা যারা এদেরকে বুঝানোর জন্য লিখছেন এজন্য চোদ্দ প্রকারের এলেম থাকতে হবে ইবনে কাসিরের কাছে চোদ্দ প্রকারের এলেম থাকতে হবে ইমাম তবারির কাছে চোদ্দ প্রকারের এলেম থাকতে হবে ইমাম কুর্তুবির কাছে চোদ্দ প্রকারের এলম থাকতে হবে ইবনে আবি হাতেমের কাছে চোদ্দ প্রকারের এলম আমার আপনার কাছে থাকা জরুরি না আমি আপনি তাপসির করতেছি না আমি আপনি তাপসির পড়তেছি তাপসির শুনতেছি তাপসির বুঝতেছি কিন্তু আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যেমন বিদর্মীরা চক্রান্ত করে মুসলমানেও চক্রান্ত করে মুসলিমেরাও বলে খবরদার কোরআন খালি তালাবাদ করবেন কোরআন অনুবাদ পড়িয়েন না খবরদার গোমরা হয়ে যাবেন নবী সাল্লা সাল্লামের হাদিস মুসলিম উম্মার হেদায়তের জন্য খবরদার হাদিস পড়িয়েন না হাদিসের অনুবাদ পড়লে আপনি গোমরা হয়ে যাবেন একদিন ওই দিন উত্তর আর এক ভাই আমাকে বলতেছেন যে উনি আলে হাদিসদেরকে ধরার জন্য আলে হাদিসদেরকে দমন করার জন্য উনি হাদিসের কিতাব কিনে ফেলছে সবগুলা উনি বলে যে আমরা হানাফি আমাদের দলিল হইলো সবচেয়ে মজবুত আমরা পৃথিবীর বড় মাঝাব আমাদেরকে আবার আলে হাদিসেরা কয় দলিল নেই দলিল নেই হ্যাঁ, উনি একেবারে বোখারে কিনছেন মুসলিম কিনছেন তিরমিজি কিনছেন নাসায় কিনছেন সবগুলা কিনছেন কিনে উনি একেবারে সবগুলা পড়া শুরু করছে দলিল খুঁজতেছে এখন উনি দলিল খুঁজে পায় না বোখারি পড়ে হানাফির দলিল পায় না মুসলিম পড়ে দলিল পায় না আবুদাউদ পড়ে দলিল পায় না কোনোটা পড়ে দলিল পায় না আচ্ছা এবার উনি গেছে মুফতি সাহেবের কাছে যাই মুফতি সাহেবকে ইমাম সাহেবকে বলতেছে মুফতি সাহেব তো সর্বনাশ না আমি তো আলে হাদিস ধরার জন্য হাদিস পড়তেছি এই যে সব আদিস পড়ে ফেললাম কিন্তু আমাদের দলিল তো পাই না দলিল আছে কোথায় তো মুফতি সাহেব কয় আপনারা কে বলছে হাদিস পড়তে আপনি তো হাদিস পড়ে গোমরা হয়ে যাবেন হাদিস পড়ে নবী সালামের হাদিস পড়ে নাকি গোমরা হয়ে যায় আপনি হাদিস পড়ছেন কেন তো উনি বলছে হাদিস কি খালি আপনি মুফতি সাহেবে পড়বেন আমরা পড়ার অধিকার নাই নবী সালাম হাদিস গুলা কি খালি আলেম সাহাবিদের কাছে বলতেন না আম সাহাবিদের কাছেও বলতেন নবী সালাম তো সবার কাছে হাদিস বর্ণনা করছেন নবীর হাদিস আমাদের সবার জানার অধিকার আছে খালি আলমেরা জানবে আর আমরা সাধারণ মানুষ জানবো না আপনি আমাকে ওই হাদিসের বাইর করে দেন যেগুলোর মধ্যে হানাফিতে দলিল আছে খবরদার আপনি হাদিস পড়িয়েন না আর পড়িয়েন না যদ্দুর পড়ছেন ফোনটা গোমরা হয়ে যাবে নাউজুবিল্লা মুসলিম এবং মুসলিম আলেম বলে যে হাদিস পড়লে আপনি গোমরা হয়ে যাবেন নাউজুবিল্লা মুসলিম উম্মার জন্য কত বড় আপনার করুণ পরিস্থিতি তৈরি হয়েছে যে কোরআন আর সুন্না এসছে মুসলিম আমার হেদায়তের জন্য আর এখন বলা হচ্ছে কোরআন আর সুন্না পড়লে আপনি হোমরা হয়ে যাবেন এই জন্য আমার সম্মানিত ভাইরা আমি প্রথমে যে কথাটি বলবো যে কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত বানানোর জন্য কোরআনের নাম হলো কোরআনে মাজিদ কোরআনের সাথে আল্লাপাক সিফাত ব্যবহার করছেন মাজিদ মাজিদ মানি মাজদ মাজদ মানি সম্মান মর্যাদা কোরআনের সাথে আল্লাপাক সিফাত ব্যবহার করছেন কারিম কারিম মানে কারামত সম্মানের কিতাব এটা এইটার সাথে যে সম্পৃক্ত হবে যারা সম্পৃক্ত হবে তারাই পৃথিবীতে সম্মানী হয়ে যাবে সোহার আল্লাহ এই জন্য আমাদেরকে এই পবিত্র রমাদান মাসে কোরআন নাজিলের মাসে এই শপথ নিতে হবে যে কোরআনকে শক্ত করে ধরব কোরআন জানবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করব এবং এই কোরআনে কারিম কোরআন নাজিলের মাসে আমরা এই শপথ করব যে কোরআনে কারিমকে আমরা খালি মৃত মানুষের সাথে ব্যবহার করব না কোরআন জিন্দা মানুষের জন্য কাজে লাগে আমরা আজকে কোরআনকে নিয়ে গেছি মাইয়েতের জন্য মরা মানুষের জন্য বক্সাই দেওয়ার জন্য জিন্দা মানুষের কোরআনের খবর নাই মরা মানুষের জন্য কোরআন অথচ আল্লাহ বলছেন সুরাই আসিনের মধ্যে বলছেন লিউন জিরা মান কানা হাইয়া কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য জীবিত মানুষকে সতর্ক করার জন্য কিন্তু আমরা জীবিত মানুষ কোরআন বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে মাইয়েতের জন্য ব্যবহার শুরু করছি কারণ মরা মানুষের শোনাইলেও লাভ নাই না শোনাইলেও লাভ নাই মানুষ একটা মারা গেছে এক বাড়িতে শুরু হয়ে গেছে কোরআন খতমের জোয়ার এবং বড় লোক মারা গেলে তো বলাই লাগে না হুজুরের তো দেওয়া লাগে না হুজুরে যদি শুনে যে অমুক সাহেব মারা গেছে হুজুরের দল বল নিয়ে ছাত্র নিয়ে কোরআন খতম শুরু করে দিছে কারণ হুজুরে জানে এখানে খতম করলে টাকা এমনি আসবো এটা দাওয়াত দেওয়া লাগবে না এখানে অটোমেটিক আসবেই মানুষ মারা গেছে শুরু হয়ে গেছে কোরআন খতম অথচ এই কোরআনটা ওই মরা মানুষের জন্য খতম না করি জিন্দা মানুষদেরকে যদি কোরআনের একটা সুরা বুঝাই দিত কোরআন একাডেমির একটা সুরা যদি বুঝাই দেওয়া হইতো এটা বেশি উপকৃত হইতো তো মরা মানুষের জন্য কোরআন তারপরে মরার সাথে সাথে আবার কয় যে যে ঘরে মারা গেছে এই ঘরে প্রতিদিন কোরআন তালাবাত করবেন কারণ মালাকুল মা অত বাড়ি চিনে গেছে যদি কোরআন তালা প্রতিদিন না হয় পরের দিনও আবার চলে আসতে পারে এই বাড়িতে আবার মানুষ মরে যেতে পারে এই জন্য বেশি বেশি এখানে কোরআন খতম চালাইতে হবে সব সময় কোরআন চার দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত কোরআন খতম মাইয়েতের সাথে কোরআন সম্পৃক্ত হয়ে গেছে অথচ নবী সাল্লাম এতেকালের পরে সাহাবিরা এক খতম কোরআন তালাবাদ করেন নাই নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী মারা গেছেন নবী সালামের মেয়ে মারা গেছেন ছেলে মারা গেছেন নবী সালাম তাদের জন্য একটা সুরাও কোরআন কারিমের তালাবাদ করেন নাই কোন সাহাবি তাদের স্ত্রী মারা গেছেন ভাই মারা গেছেন বাবা মারা গেছে মা মারা গেছে কারো জন্য একটা সুরাও তালাবাদ করেন নাই কিন্তু এখন কোরআন খতম আর এই রমজান মাস আসছে না এখন মুসলিমেরা কোরআন তালাবাদ করবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু তালাবাদ শেষে দেখবেন যে মসজিদে যাই হুজুর এক খতম তালাবাদ আছে একটু বক্সাই দেন হুজুর বক্সাই দেন এখন হুজুরে বকসাবে কেমনে আর কোরআনে কারিম হলো শারীরিক আবাদত শারীরিক আবাদত তো আরেকজনের দেওয়া যায় না আরেকজনকে দিবেন আর্থিক আবাদত শারীরিক আবাদত কেউ কাউকে দিতে পারে না যেমন আমি নামাজ পড়লাম দশ টাকা পড়ি বলা যাবে না যে আল্লাহ এই নামাজ আমি ভাই আমি আপনারে দিয়ে দিলাম বক্সায় দিলাম নামাজ পড়ি বক্সায় দেওয়া যায় না কারণ নামাজটা শারীরিক আবাদত কেউ যদি বলে ভাই আমি একটু আজকে ব্যস্ত আছি সময় পাচ্ছি না তুমি আমার মাগরিবে নামাজটা একটু পড়ে দিও পড়া যাবে কেন যাবে না আমারটা প্রথম তিন রেখাত পড়লাম পরে উনারটা তিন রেখাত পড়লাম অসুবিধা কি পড়া যাবে না এই জন্য যে এটা শারীরিক আবাদত শারীরিক আবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না এটা আর্থিক আবাদত একজনেরটা আরেকজনে করতে পারে যেমন জাকাত জাকাতটা স্ত্রীর উপরও পর স্বামীর উপরও পরজ হচ্ছে স্বামী বলতেছে যে তোমার জাকাত দেওয়া দরকার নাই আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম স্বামী যদি দিয়ে দেয় আদায় হয়ে যাবে আমার জাকাত ফরজ আছে আরেক ভাই বলতেছে ভাই আপনার কত টাকা জাকাত আসছে আমি বললাম যে দশ হাজার টাকা ভাই আমি দিয়ে দিলাম আদায় হয়ে যাবে ওমরা করে দিলেন আরেকজনের পক্ষ থেকে আদায় হবে হজ করে দিলেন আদায় হবে কিন্তু শারীরিক আবাদত একজনেরটা আরেকজনে করা যায় না অথচ এই কোরআনে কারিম তালাবাদ এটা শারীরিক আবাদত হজের মধ্যে আর্থিক বিষয়টা আছে এই জন্য করা যাবে কিন্তু যেগুলো শারীরিক আবাদত একেবারে শুধু শারীরিক এইগুলো কিন্তু একজনের তা আরেকজনে করা যায় না এজন্য আমার সম্মানিত ভাইরা কোরআনকে মাইয়েতের জন্য কাজে না লাগাই আমরা জীবিত মানুষেরা কোরআনকে শক্ত করে ধরি তাহলে আমরা যে গৌরব যে মর্যাদা যে সম্মান হারিয়ে ফেলছি এই সম্মান আবার আল্লাহ পাকে আমাদেরকে ফেরত দিবেন ইনশাআল্লাহ এবং সারা পৃথিবী আমাদের নিচে হাতের মুঠায় চলে আসবে যদি কোরআনে কারিম আমাদের হাতে থাকে এই ভারতীয় উপমহাদেশ শাসন করছে তারা কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু মুসলমানের ইমান ছিল মজবুত মুসলিমের হাতে কোরআন ছিল মুসলিমের হাতে আল্লাহর দিন ছিল আজকে আমরা কোরআন হারাই ফেলছি দ্বিতীয় কথা হলো এই মাহের মাদান খুব ফজিলতময় বরকতময় একটা মাস এই মাস আসার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইজা দাখাল রমাদান ফতেহাত আবুয়া বুসামা রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ আসমানের সকল দরজাগুলো খুলে দেন আসমানের দরজা খুলে দিলে আমাদের লাভটা কি আসমানের দরজা কেন খুলে দেন আসমানের দরজাগুলোকে এই জন্য আল্লাপাক খুলে দেন আমাদের আমলগুলো আল্লাহ সুবাহতাল্লার কাছে পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না সুহান আল্লাহ মানে একটা হলো আমল সরাসরি পৌঁছা আর একটা হলো মাঝখানে থেমে থেমে পৌঁছা আমরা সবসময় লোকাল গাড়িতে উঠি না ডাইরেক্ট গাড়িতে উঠি কেন উঠি যে লোকাল গাড়িতে উঠলে প্রতি স্টেশনে এসে যেন দাঁড়াবে বারবার বিড়ম্বনা মানুষ উঠবে নামবে তারপরে জামেলা হবে কত রকমের কিছু ঠিক আমলও বাকি এগারো মাসের আমল হইল লোকাল সার্ভিস আর রমাদান মাসের আমল হইল ডাইরেক্ট সার্ভিস অন্যান্য মাসের আমলগুলো নিয়ে ফেরেস্তারা প্রথম আকাশে যান যাওয়ার পরে ফেরেস্তারা প্রথম আকাশের দরজা খুলে দেন তারপরে উপরে যান তারপরে উপরে যান এইভাবে আল্লাহ কাছে পৌঁছান কিন্তু রমাদান মাসে কোন ফেরস্তা দরজা খোলা লাগে না ফতেহাত আবু আবু সামা সকল দরজা আল্লাহ সুবান খুলে দিয়েছেন সোহান আল্লাহ ডাইরেক্ট আপনি সোহান আল্লাহ বলবেন সোহান আল্লাহর ফজিলত একেবারে আরশে আজিমে পৌঁছে গেছে সোহান আল্লাহ ফতেহাত আবু আব রহমা রহমতের সমস্ত দরজা আল্লাপাক খুলে দেন রহমতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো রহমতের ভিতরে ডুবে থাকবেন পুরা রমাদান মাসটা আল্লাহ সুবান রহমতের মধ্যে ডুবে আছে এজন্য রহমতের মধ্যে ডুবে থাকার কারণে আপনি বছরের অন্য সময় সিয়াম পালন করে দেখবেন আর রমাদান মাসে সিয়াম পালন করে দেখবেন দেখবেন যে আকাশ পাতাল তফাত আছে আজকে যে রোজা রাখছেন তেমন কোনো কষ্ট অনুভব হয় নাই কিন্তু রমাজানের বাহিরে যদি থাকতেন দেখতেন যে অনেক ধরনের কষ্ট অনুভব হইত এই অনুভবটা হয় না কেন ফতেহাত আবু আবুর রহমা আল্লাহ রহমতের দরজাগুলা খোলা রহমতের মধ্যে আমরা ডুবে আছি দেখবো ছোট ছোট বাচ্চারা রমাদানে রোজা রাখতে পারে কিন্তু রমজানের বাইরে রোজা রাখাই দেখেন পারবে না এত সহজ না কিন্তু রমাদান মাসে আলহামদুলিল্লাহ সহজেই বাচ্চারাও রোজা রাখে ফেলায় অনেক অসুস্থ মানুষও রমজান মাসে রোজা রাখে ফেলায় রোজা রাখতে পারে গর্ভবতী মায়েরাও অনেকে রাখেন বাচ্চাকে দুধ পান করান এখান থেকে সিএম পালন করেন আল্লাহাক সহজ করে দেন কারণ হলো ফতেহাত আবু আবুর রহমা রহমতের দরজাগুলো আল্লাপাক খুলে দিয়েছেন আর ওয়াফতেহাত আবুয়া বল জান্না জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবাহ খুলে দিচ্ছেন সোহার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলে লাভ কি জান্নাতের দরজা খুলে দিলে লাভ হইল এটা যে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতগামী লোকেরা আগ্রহী হয়ে যাবে সোহার আল্লাহ যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন যে একটা সুন্দর চাকচিক্যময় বাড়ি আপনি তখন বাড়িটার দিকে তাকাইতেছেন তাকে তাকে দেখতেছেন দেখলেন যে দরজাটাও খোলা জানালাও খোলা আপনি বললেন যে এত সুন্দর বাড়ি তো বসন্তর আর দেখি নেই একটু দরজা দিয়ে যাই দেখে আসি তো বাড়িটা কেমন কি টাইলস লাগাইছে কি সুন্দর করছে কি বাতি লাগাইছে আপনি দেখতে গেলেন আল্লাহ রমাদান মাসে জান্নাতের দরজাগুলো সব খুলে দেন খুলে দেন এই জন্য যে একজন মুমিন হলো জান্নাতের প্রতিযোগিতা করতেছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ওয়াসারে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা ওই রবের মাঘ ফেরাতের দিকে দৌড়াও রবের মাঘ ফেরাতের দিকে প্রতিযোগিতা করো ওয়া জান্নাতিন আর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্ত হলো আসমান আর জমিনের মতো সুহান আল্লাহ তাহলে মুবিন জান্নাতের দিকে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ নজরে পড়লো যে কিরে এত সুন্দর জান্নাত আবার দরজাও খোলা সুহান আল্লাহ তখন মুমিন বলল যে আমার এই জান্নাতে ঢুকতেই হবে যে কোনো উপায় তখন মুমিন কোমর বেঁধে নেমে যাবে এই রমাদান মাসের কোমর বেঁধে শক্ত হয়ে নেমে যাবে যে এই রমাদানের সকল ফজিলত বরকত আমার লাভ করা চাই কারণ আমাকে জান্নাতে যেতেই হবে আল্লাহ এই জন্য আল্লাহবাক জান্নাতের দরজাগুলো সব খুলে দেন ওয়া গুল্লেকাত আবু জাহান্নাম জাহান্নামের সব দরজাগুলো আল্লাপাক বন্ধ করে দেন বন্ধ করে দেন কেন আল্লাহ সুবাহতলা দুনিয়াবাসীকে বলতে চান ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জাহান নামের জন্য বানাই নাই এই জাহান নামে ঢুকানোর জন্য কোনো মানুষ আমি বানাই নাই এই জন্য জাহান নামের দরজা স্টপ একেবারে টোটাল বন্ধ বন্ধ করে দিলাম এটা তোমাদের জন্য কোনো মানুষের জন্য আমি বানাই নাই তোমাদের জন্য আমি বানাইছি জান্নাত তোমরা যত ভুল ত্রুটি যা করে ফেলেছ এই রমাদান মাসে তোমরা তওবা করে ফার করে ফিরে আসো জান্নাতের দিকে ফিরে আসো কিন্তু মুমিন তারপরেও যদি কয় যে না আমি জান্নাতে যেতে চাই না আমি জাহান নামে যাই তা আল্লাহ কি করবেন আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম তোমার জন্য বানাই নাই কিন্তু মুমিন কয় যে না আমি জান্নাতে যেতে ভালো লাগে না আমার কাছে আমার কাছে জাহান্নাম ভালো লাগে এই জন্য রমাদান মাসে এমন হতো বাগাও আছে নামাজ পড়ে না আছে না আল্লাহর কত বান্দা আছে রমাদান মাস আসছে তাও নামাজ পড়ে না রমাদান মাস আসছে মিথ্যা কথা বলে মিথ্যা কথা ছাড়তে পারে না রমাদান মাস আসতে মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে ওজনে কম দেয় কত রকমের মানে গুনার কাজ করে বেড়াচ্ছে রমাদান মাসে অর্থাৎ জান্নাতে যেতে চায় না সে চায় জাহান নামে যাবে তা আল্লাপাক তাকে জোর করে জান্নাতে দেওয়ার দরকার তাকে সেই চায় জাহান নামে যাবে এই জন্য সে আল্লাপাক পরে জাহান নামের দরজা আবার খুলে দেন কিন্তু আবার অনেকে এটা দিয়ে ভুল বুঝে জান্নাতের দরজা খোলা আর জাহান নামের দরজা বন্ধ দেখে কেউ কেউ বলে যে রমজান মাসে মারা গেলে কোনো কবরের আজাব নেই বলে না এরকম শুনছেন না তো রমজান মাসে যদি কেউ মারা যায় কবর আজাদ নাই এটা ভুল কথা জান্নাত জাহান্নাম খোলা থাকা আর বন্ধ করার সাথে কবর আজাবের কোনো সম্পর্ক নেই জান্নাত জাহান্নাম আলাদা জিনিস কবর জগতে আল্লাপাক কাউকে জান্নাত জাহান্নাম দেন না জান্নাত জাহান্নাম দিবেন বিচারের পরে হাসরের ময়দানের পরে কিন্তু রমাদানে মারা গেলেও তার আজাবে কবর হবে কোন সহি হাদিসে আসে নাই যে রমাদান মারা গেলে তার কবরের আজাব বন্ধ থাকবে এই কথা কোনো হাদিসে আসে বরং সিয়ামরত অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাপাক তার আজাব মাফ করে দিবেন অর্থাৎ আমলরত অবস্থায় মারা যাওয়ার ফজিলত আছে কিন্তু কোন মাসের কোন দিনের ফজিলত না বুঝতে পারছেন কথাটা শুক্রবারে মারা গেলে কোনো বিশেষ ফজিলত নাই কিন্তু যদি শুক্রবারে আমলরত অবস্থায় মারা যায় আল্লাহর জিকির করতে করতে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর জিকিররত অবস্থায় মারা গেছে এটার ফজিলত আছে সলাদ আদায় করারত অবস্থায় মারা গেছে সিয়ামরত অবস্থায় মারা গেছে এবাদত অবস্থায় মারা গেলে এটার ফজিলত আছে কিন্তু ওই শুক্রবারে মারা গেছে তাই বলে আজাবে কবর মাপ রমাদান মাসে মারা গেছে এই জন্য আজাবে কবর মাপ এইরকম কোনো মাপের গ্যারান্টি নবী সাল্লা সাল্লাম দেন নাই তাহলে রমাদান মাসে আল্লাপাক এত ফজিলত দান করেন আবার কি করেন আল্লাহ আমরা জাহান নামে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রাখে শয়তান শয়তান আমাদেরকে এমনভাবে প্ররোচনা দেয় যে প্ররোচনায় আমরা গুনার কাজ করে ফেলি জাহান নামে যাওয়ার কাজ করে ফেলি আল্লাপাক এই মাসে সুপ্পেদাতে সায়াতিন শয়তানগুলোকে আল্লাপাক বন্দি করে রাখেন সোহান আল্লাহ কেন যাতে আমরা জাহান নামে যাওয়ার কাজ না করি কিন্তু তারপরেও তো দেখি আমরা সমাজে জাহান নামে যাওয়ার কাজ মানুষ করতেছে করতেছে না তো শয়তান বন্দি তাও কেন করে হ্যাঁ এখানে হলো মানে শয়তান কাজ করে ছাত্রদেরকে নিয়ে ওস্তাদ নিয়ে কাজ করে না কথাটা বুঝতে পারছি শয়তান কাজ করে ছাত্র নিয়ে ওস্তাদ নিয়ে কাজ করে না মানে যারা শয়তানের উপরে উঠে গেছে মানে শয়তানের ওস্তাদ হয়ে গেছে তাদেরকে দিয়ে তো শয়তানের কোনো কাজ করার দরকার নেই শয়তান কাজ করে যারা স্টুডেন্ট এখনো যারা তাওহিদের দিকে যেতে চায় যারা সন্ন্যতের দিকে যেতে চায় যারা জান্নাতের দিকে যেতে চায় শয়তানের ডিউটি হলো এখানে শয়তান এদেরকে কিভাবে জান্নাত থেকে জাহান্নাম মুখী করবে কিভাবে তাওহিদ থেকে সেরেক মুখী করবে কিভাবে সুন্নত থেকে বেদাত মুখী করবে শয়তানের কাজ হলো এই জায়গায় কিন্তু যারা শয়তানের থেকে আরো উপরে উঠে গেছে উপরে তপকায় চলে গেছে তাদেরকে নিয়ে তো শয়তানের কোনো কাজ নাই যেই মানুষগুলো দেখা যায় যে রমজান মাসেও আল্লাহ মানে করে বেড়াচ্ছে এই মানুষগুলো শয়তানের থেকে আরো উপরের স্তরে পৌঁছে গেছে এই জন্য এদেরকে শয়তান বন্ধ রাখলেও কোনো কাজ হয় না কারণ তো নিজেরাই শয়তানে বাস্তব শয়তানের রূপ লাভ করছে এই জন্য শয়তান বন্ধ থাকার পরেও এরা দেখা যায় আল্লাহ মূলক কাজ রমাদান মাসেও বন্ধ করে না কিন্তু অধিকাংশ মানুষ দেখেন রমাদান মাসে আল্লাহ নাফরমানি কম করে অন্যান্য মাসে মসজিদে এত মুসল্লি দেখা যায় না রমাদান মাস আসলে মসজিদ ভরে যায় মুসল্লি আজকে ফজরে আমরা দেখি যে মসজিদে জুমার নামাজে এত মুসল্লি হয় না ফজরের নামাজে যে মুসল্লি অথচ আমরা দেখেছি অন্য সময় ফজরের নামাজে এক কাতার দুই কাতার তিন কাতার কোন মসজিদে ইমাম সাহেব আর মহাজিন সাহেব ছাড়া আর কেউ নেই বাংলাদেশে এরকম মসজিদও আছে গ্রামে এবং অনেক জায়গায় দেখছি আমি যে সূর্য ওঠার পাঁচ মিনিট আগে মহাজিন তাড়াতাড়ি এসে আজান দিয়ে নামাজ পড়ে মানে এর আগ পর্যন্ত একটা মুসল্লিও আসে না কেউ আসে না আর ইমাম সাহেব আগে বলে দিচ্ছে ফজরে আসতে পারবো না ফজরে আসতে হবে না মহাজিন সাহেব আসে আজান দেয় আর তাড়াতাড়ি সূর্য উঠে গেছে তাও নামাজ পড়তেছে এরকম অবস্থাও আছে আবার যে মসজিদে দেখবেন ইমাম মসজিদ ছাড়া মুসল্লি নেই তো ইমাম মহাজিন একজন আরেকজনের কয় যে ভাই চাকরি না হলে আমরাও কিন্তু আসতাম না বাধ্য হয়ে আসতেছি এরকম পরিস্থিতি বাংলাদেশে ফজরের নামাজের কিন্তু সেই জায়গায় ফজরের নামাজে দেখা যাচ্ছে তো মসজিদ ভরপুর কেন ওই যে শয়তানের বাধাটা একটু কমে গেছে রমাদান মাস আসার কারণে জুমান নামাজে মুসল্লি বেশি সব জায়গায় কিন্তু টুপিওয়ালা বেড়ে গেছে সবার মাথায় মাথায় টুপি দেখবেন যে মানে দিনের অনুভূতি ইসলামের অনুভূতি রমাদান মাস আসার পরে তুলনামূলক অনেক বেড়ে যায় এটা হলো সুফেদাতি সায়াতিন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার উম্মতকে এমন পাঁচটা পুরস্কার দেওয়া হয় যেটা পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ সুবান দান করেন নাই মুসনাদে আহমদের হাদিস এক নম্বর যেটা আমারটা আল্লাহ পাক আমার উম্মতকে দিচ্ছেন সেটা হলো খোলো ফুফামি সে আতিয়াবর ইন্দাল্লাহ মির হিলমিস্ট আমার উম্মতের সিয়াম পালনকারীদের সিয়াম পালনের কারণ করার কারণে যে প্রাকৃতিক গন্ধটা আসে ইফতারের টাইম হলে মুখে একটা গন্ধ আসে এটা স্বাভাবিক এটা আবার দাঁত তাঁত পরিষ্কার না করার কারণে না মানে এটা সিয়ামের কারণে সারাদিন কিছু না খাওয়ার কারণে যে গন্ধটা আসে এই গন্ধটা আল্লাহ সুবান কাছে মিসকের সুগন্ধির চাইতেও প্রিয় সুহান আল্লাহ আল্লাহ সয়মিনদেরকে কত মহব্বত করেন এটা শুধু আমাদেরকে নিয়ে আমারটা দেওয়া হয়েছে অন্য নবীর মতকে আল্লাহ দেন নাই দ্বিতীয় নম্বরে যেটি দেওয়া হয়েছে ইফতার পর্যন্ত মালা ইকারা করতে থাকেন সোহান আল্লাহ সিয়াম পালনকারীর জন্য রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেস তারা ইস্তেকবার করেন ফেরেস তারা ইস্তেকবার করা মানে তারা মাসুম কোনো গুণা করেন না তারা ইস্তেকবার করলে আল্লাহ কবুল করেন তিন নম্বর নিয়ামত যেটি আল্লাহ পাক দেন প্রতিদিন আল্লাহ সুবান তার জান্নাতকে সুশোভিত করেন সুহান তার জান্নাতকে প্রতিদিন সাজাইতে থাকেন রমাদানের মধ্যে আল্লাহ পাক আল্লাহর বান্দা যত আমল করে তত জান্নাত সাজাইতে থাকেন সিয়াম পালনকারীর জন্য এটা অন্য নবীর উম্মতকে এই নিয়ামতটা আল্লাপাক দেন নাই চার নম্বরে আল্লাপাক এই নবীর উম্মতকে যে পুরস্কারটা দিচ্ছেন দুষ্ট শয়তানগুলোকে আল্লাপাক বন্দি করে রাখেন দুষ্ট শয়তানগুলোকে এই রমাদান মাসে বের হইতে দেন না যেটা অন্য নবীর মধ্যের জন্য আল্লাপাক করেন নাই পাঁচ নম্বর হলো রমাদানের শেষ রাত্রিতে সমস্ত সিয়াম পালনকারীদেরকে আল্লাপাক মাফ করে দেন সোহান সমস্ত সিয়াম পালনকারীদেরকে আল্লাপাক শেষ রাত্রিতে যখন ডিউটি শেষ হয় আল্লাপাক সবাইকে মাফ করে দেন সোহান আল্লাহ এই আমার সম্মানিত ভাইরা এই রমাদান মাসের ফজিলত লাভ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এই জন্য এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডও আমরা বেহুদা আমরা রমাদান মাসে নষ্ট করব না চেষ্টা করব যথাসাধ্য আমরা বেশি বেশি কোরআনে কারিম তালাওয়াত করার জিকির আসকারের মধ্যে অতিবাহিত করার বেশি বেশি নবিসামের উপর দরুদ পাঠ করার বেশি বেশি এলেম অর্জন করা কোরআনের তাপসির পড়া হাদিস পড়া ফেখি মাসালা মাসাইল জানা শরীয়তের বিধিবিধান জানা অর্থাৎ আল্লাহর দিনের ক্ষেত্রে আবাদতের মধ্যেই আমরা সব সময় সারাক্ষণ ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটি বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত সেটি হলো জাকাত জাকাতটি আমরা রমাদান মাসে রমাদান মাসে আসলেই বেশি দিয়ে থাকি এটা যুগ যুগ ধরে মুসলিম এই আমলটা করে কিন্তু জাকাত সারা বছরে দেওয়া যায় কিন্তু রমাদানে দিলে যেহেতু সব আমলের ফজিলত রমাদানে বেশি তাহলে জাকাতের ফজিলত রমাদানে বেশি সদাকার ফজিলত বেশি এই জন্য আমরা রমাদান মাসে দিই আর রমাদান মাস হলে হিসাব রাখাও সহজ এই রমাদান থেকে এই রমাদান এক বছর হিসাব রাখা সহজ এই জাকাতের ব্যাপারে খুব তৎপর হইতে হবে কারণ জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিস তাদের বড় বৈশিষ্ট্য হইল মিনুন মরেদুন জাকাতের ব্যাপারে এরা অত্যন্ত সক্রিয় থাকে মুমিনেরা জাকাত শুধু আদায় করে না আদায়ের ব্যাপারে খুব সক্রিয় থাকে সক্রিয় থাকার অর্থ হইল জাকাতের কোনো অংশ কিছু আমার থেকে বাদ পড়তেছে কিনা কোনো জায়গায় আমার কোনো কিছু জাকাত দেওয়া হচ্ছে না এরকম কিছু রয়ে গেছে কিনা এগুলোর ব্যাপারে খুব তৎপর থাকে খুব সাবধান থাকে এজন্য একজন মুমিনকে জাকাতের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমার কোনো সম্পদ কোনো কিছু জাকাতের থেকে বাদ যাচ্ছে কিনা কারণ জাকাত যদি আদায় না করেন আল্লাহ সৌরা হামিম আর সাজদার পাঁচ এবং ছয় নম্বর আয়ের আল্লাহাক এদেরকে মুশরেক বলছেন আল্লাহাক বলছেন হুম কাফিরুন বলছেন মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা জাকাত আদায় করে না এখানে জাকাত আদায় করে না তাদেরকে আল্লাহ মুশ্রিক হিসাবে অবহিত করছে জটিল বিষয় জাকাতকে অস্বীকার করে আল্লাহ আল্লাহ পাক সম্পদের উপরে জাকাত খরচ করছেন সম্পদ খরচ করতে চায় না কারণ মানুষের কাছে সম্পদ হলো সবচেয়ে প্রিয় সব দিতে রাজি জাম দিতে রাজি কিন্তু সম্পদ দিতে রাজি নাই জাম দিয়ে দিবে তবুও টাকা বাহির করবে না পকেট থেকে যদি বলেন যে আমার আমি অনেক মুসল্লিকে এরকম পাই হুজুর যা বলেন সব রাজি আছে টাকার কথা বললে আমি নাই ডাইরেক্ট বলে এরকম মুসল্লিও আছে যে হুজুর আপনি এখানে মসজিদে প্রতিদিন প্রোগ্রাম করেন কোনো অসুবিধা নেই আমি রাজি আমি থাকবো শুনবো সব আছে কিন্তু যদি টাকার কথা কন তাহলে আমি নাই স্পষ্ট কথা অর্থাৎ একজন মানুষ সব দিতে রাজি ও সম্পদ দিতে রাজি হয় না এই জন্যই আল্লাপাকে জাকাতের মধ্যে এত ফজিলত রাখছেন যে যে ব্যক্তি জাকাত দিবে বুঝতে হবে তার মনটা বিশুদ্ধ হয়ে গেছে তার তাকওয়াটা পরিশুদ্ধ হয়ে গেছে তার ইমানটা পরিশুদ্ধ হয়ে গেছে কারণ তার কাছে সম্পদের মহব্বতের থেকে আল্লাহ সুবান তালার মহব্বত বেড়ে গেছে সুহান আল্লাহ সৌরা আর তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক যারা জাকাত দেনা তাদের কঠিন শাস্তির কথা বলছেন আল্লাহ পাক বলেন যারা অনেক ধন সম্পদ জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না যারা জাকাত দিতে চায় না তাদেরকে আজাবে আলিমের সুসংবাদ শুনাই দেন আজাবে আলিমের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ এটা আল্লাহবাক বলছেন পাবাসির হোম তাদেরকে সুসংবাদ শুনাই দেন সুসংবাদ বলছেন কেন উপহাস করে আল্লাহ বলছেন যে যারা জাকাত দেনা সম্পদ থেকে খরচ করে না তাদেরকে আপনি আজাবে আলিমের সুসংবাদ শোনাই দেন আজাবে আলিমটা কি জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে তার সম্পদ গুলাকে উত্তপ্ত করা হবে গরম করা হবে জাহান্নামের আগুনের মধ্যে সম্পদ গুলাকে গরম করা হবে উত্তপ্ত করা হবে করার পরে এরপরে তার কপালের মধ্যে তার দুই পার্শ্ব দেশে তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে দাগ দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাস্তমলি আনফুসিকুম বলা হবে এটাই তোমার সেই জমা করা সম্পদ ওই সম্পদের মজা তুমি গ্রহণ করো স্বাদ গ্রহণ করো না তোমার সম্পদের মজা নাও এটাই তোমার সেই সম্পদ সুর আল মুদাসের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ জাহান্নামীদের কিছু কারণ বর্ণনা করছেন জাহান নামে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম্পি সাকার কি ব্যাপার জাহান নামে আসছে কেন জাহান নামে আসার তো কোনো কারণ নাই কারণ নবী রাসুল গেছেন পৃথিবীতে আসমানে কিতাব গেছে তারপরেও তোমরা জাহান নামি ফেরস তাদের কাছে এটা মহা আশ্চর্যের বিষয় যে এই মানুষগুলোর কাছে নবী রাসুল গেল আল্লাহর কিতাব গেল তারপরে এগুলো জাহান নামে আসলো কেন জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিবে নামীরা কমিনাল মুসল্লিন প্রথম উত্তর হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা পাঁচ ভক্ত সলাত আদায় করতাম না দুই নম্বর উত্তর হলো ওয়ালাম না কোনো তেমল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না এখানে মিসকিনের খাবার মানে জাকাত দিতাম না জাহান নামে যাওয়ার আমাদের বড় একটি কারণ জাকাত দিতাম না আল্লাপাক কোরআনে কারিমে সাতাইশ বার সলাত এবং জাকাতকে একসাথে উল্লেখ করছে যেখানে সলাতের কথা আসছে সাথে জাকাতের কথা আসছে এরকম সাতাশটি আয়াতে আল্লাহকে এভাবে উল্লেখ করেছে তাহলে বোঝা যায় সলাদ যেমন গুরুত্বপূর্ণ ইমানের জন্য জাকাতও এরকম ইমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আবু বকর আদিল্লাহর খেলাফত কালে কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করছে অমর ইবনে খাতাব রাজি আল্লাহ সব বড় বড় সাহাবিরা পরামর্শ দিলেন আবু বকর আদিলতরানহুকে যে এরা তো নামাজও কায়েম করে সমস্ত এবাদত বন্দী করে সব করে খালি একটা কাজ করে না জাকাত দেয় না সুতরাং এদের বিরুদ্ধে কিছু করার দরকার নাই এরা তো সব করে এদের কোনো অসুবিধা নাই কারণ এখন নবী নাই রাসুল নাই এখন আমাদের চতুর্মুখী সমস্যা এই সমস্যার মধ্যে আমরা এদিকে হাত বাড়ানো ঠিক হবে না আবু বকর আদিল্লাহ উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ কিন্তু তিনি সেদিন বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন ওয়াল্লাহে মান আমার আল্লাহ রব্বুল্লা আলমিন সলাত আর জাকাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই আমার রসুল সলাত আর জাকাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই সুতরাং আমার রাষ্ট্রের কোনো নাগরিক যদি সলাত আর জাকাতের মধ্যে পার্থক্য করে আল্লাহর কসম আমি আবু বকর আল্লাহ রসুলের সাহাবিদেরকে নিয়ে তার বিরুদ্ধে লড়াই করে যাব সুভান আল্লাহ আল্লাহ যুগে যেই পরিমাণ জাকাত তারা আদায় সেখান থেকে যদি একটা ছাগলের রসি পরিমাণ জাকাত যদি আমাকে কম দে তবুও আমি আবু বকর ওই সামান্য জাকাতের জন্য লড়াই করে যাব সোহান অমর ইবনে খতাব রাজি আল্লাহ তালু বলেন আবু বকর রাজি আল্লাহ তালুকে জীবনে কোনোদিন আমরা এত কঠিন হইতে দেখি নাই আল্লাহর কসম আল্লাহ আবু বকরের বক্ষকে সেদিন খুলে দিছেন সোহান আবু বকরের বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিছেন তখন আমরা নবীর সাহাবিরা সবাই মিলে বললাম আমরা সিদ্ধান্ত নিলাম আবু বকর রাজি আল্লাহ যে কথাটা বলছেন এটাই হক আবু বকরকে আমরা বললাম আমাদেরকে এই বিষয়ের উপরে বায়াত নেন আপনি যেই জাকাত অস্বীকারীর বিরুদ্ধে জিহাদ করবেন আমরা নবীর সাহাবিরও সবাই আপনার সাথে আছি সোহার আল্লাহ আমরা আপনার সাথে লড়াই করে যাব যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে কিন্তু আজকে দেখেন অনেক মুসলমান জাকাত দেনা অনেকের কোটি কোটি টাকা জাকাত আসছে অল্প টাকা দিয়ে জাকাত দিয়ে পার কেউ কেউ আছে আবার জাকাতের সাথে তিন চারটা নিয়ত একসাথে মানে এক কাজে কয়েক কাজ যেমন আমরা দেখছি সাতকানিয়া জাকাত কি ইফতার সামগ্রী বিতরণ করতে যাই চট্টগ্রামে কতগুলো মানুষ কতগুলো মুসলিম ভাই বোন মারা গেছেন ইফতার আনতে গিয়ে মানুষ মারা যাবে কেন ইফতার তো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এটা তো মাঠে ময়দানে গিয়ে তার বাড়ি থেকে আনতে হবে না লাইন ধরে আনতে হবে না এটা তার বাড়িতে অটোমেটিক পৌঁছবে রাত্রে পৌঁছে যাবে সে জানবে না কে পাঠাইছে আপনার সমস্ত এবাদতের মানহাজ শিখতে হবে সাহাবাইকেরাম থেকে এটাকে বলা হয় মানহাজুস সালাফ অনেক ভাই আজকে আমাদের সমাজে মানহাজ বোঝে না একটা হলো সহি আকিদা আর একটা হলো সহি মানহাজ শুধু আকিদা বিশুদ্ধ হইলে হবে না মানহাজটাও বিশুদ্ধ হইতে হবে সহি মানহাজ হতে হবে মানহাজ সালাফ সাহাবাইকেরাম তাবেইনিকেরাম তাবে তাবেনিকেরাম সালাফে সালেহীন তারা কিভাবে কোরআনের আয়াতটা বুঝছেন তারা কিভাবে হাদিসটা বুঝছেন তারা আমলটা কিভাবে করছেন এটার আলোকে বুঝতে হবে না হয় আপনার আমার মানহাজ বিশুদ্ধ হবে না তাহলে জাকাত তো সাহাবাইকার আমা আদায় করছেন করছেন না তারা কিভাবে করছেন তাদের নমুনা ফলো করতে হবে এটাই মানহাজ সালাফ সাহাবাইকেরাম জাকাত আদায় করতেন ডান হাতে দিত বাম হাতে জানতো না যাকে জাকাত দেওয়া হয়েছে উনি জানতেন না কে জাকাত দিছে কারণ উনি জানলে ওই সাহাবি মনে করতেন যে এই লোকটা আমার কাছে ছোট হয়ে থাকবে কারণ আমাকে যে জাকাত দিবে সবসময় আমি তার কাছে ছোট হয়ে থাকবো যে আমাকে উনি জাকাত দেয় সদাকা দেয় দান করে তার সামনে উঁচু করে কথা বলতে পারবো না আজকে আমরা সমাজে ওলামাই কেরাম শক্ত করে কথা বলতে পারি না কারণ কি কারণ হলো আমরা তো জাকাত খাই সদাকা খাই যারা খাওয়ায় তাদের বিরুদ্ধে আবার কথা বলে কেমনে তাদের সামনে তো চুপ করে বসে থাকতে হয় এই জন্য দেখেন মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা বলতে পারে না সেক্রেটারির বিরুদ্ধে কথা বলতে পারে না অথচ ইমামের অধীনে সভাপতি সেক্রেটারি সভাপতি সেক্রেটারির মর্যাদা হলো খাদেম মসজিদে সবচেয়ে মর্যাদার অধিকারী ইমাম মসজিদ চলবে ইমামের নেতৃত্বে ইমামের কথায় তারপরের মর্যাদা মোয়াজিন তারপরের মর্যাদা খাদেম তাহলে তৃতীয় মর্যাদার অধিকারী সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মোতাবাল্লি সাহেব যারা মসজিদ কমিটিতে থাকবেন তারা হলো খাদেম অথচ খাদেমে ইমাম সাহেবকে চালায় ইমাম সাহেব খাদেমদের বয়ে অস্থির কারণ কি এটার কারণ হলো ওই যে সহযোগিতা করে সদাখা করে বিভিন্ন দান খরাত করে ডাইরেক্ট করে ডাইরেক্ট করার কারণে আমরা মনোবল দুর্বল মাদ্রাসায় জাকাত দিয়ে সদাকা দিয়ে পড়াইছে এখন আবার ওই ওইসব লোকের বিরুদ্ধে কিভাবে কথা বলি এজন্য আমাদের মুখ দিয়ে হক কথা বাইরেতে অনেক সময় কষ্ট হয় এই জন্য সাহাবাই কেরাম জাকাত দিতেন কে দিছে এটা জানতেন না যাকে দেওয়া হয়েছে গভীর রাতের অন্ধকারে এক দুজন সাহাবি এক জায়গায় বসে আছেন মসজিদে একজন সাহাবি এসে তার পকেটে টাকাটা দিয়ে দিছে বাসার যায় দেখে এতগুলা টাকা আমরা হইলে কইতাম যে দেখো হুজুরের কারামতি বুজুর্গি হুজুরের পকেটে ফেরস তারা টাকা দিয়ে গেছে আমরা বাংলাদেশে যদি এই যুগে এরকম হয় দেখো হুজুর মসজিদে বসে রয়েছে হুজুরের রে ফেরস তারা আসে পকেটে টাকা ঢুকে দিয়ে গেছে সাহবাইকেরাম এইভাবে পকেটে টাকা ঢুকাই দিতেন যাতে না বুঝে কে দিছে অন্ধকারে দিতেন ডান হাতে দিত বাম হাতে জানতেন না আর আজকে আমরা দেওয়ার আগে প্রচার মানে আমার উদ্দেশ্য হলো মানুষকে জানানো এবং নির্বাচনে ভোট কিনা যে আমার ভোট ওকার কিনা হইলো জাকাতও দেওয়া হইলো একসাথে তিন চার কাজ এত রকমের তিন চার রকমের কাজ একসাথে করলে আল্লাহ সেটা কবল করেন নাই যেন আবাদত কবুলের শর্ত হলো এখলাস এজন্য আমার সম্মানিত ভাইরা রমাদান মাসে আমরা জাকাত গুলো আদায় করব এবং আমরা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল জাকাত পরশ করেছেন মাসালা মাসাইল ওলামা থেকে সঠিকভাবে জেনে সালাফে সালেহিনের মানহাজে সাহাবাইকেরাম যেভাবে আদায় করতেন তাবেইন যেভাবে করতেন তাবে তাবেইন যেভাবে করতেন যুগে যুগে সালাফে সালেহীন যেভাবে করতেন সেই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের সকল বরকত ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক